মাথা তোলো আওয়াজ উঠাও যোগদা মাথা তোলো আওয়াজ উঠাও যোগদাও মাথা তোলো আওয়াজ উঠাও যোগদাও বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও মাথা তোলো আওয়াজ ওঠাও যোগ দাও মাথা তোলো আওয়াজ ওঠাও যোগ দাও বদলে যাও বদলে দাও বদলে যাও আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে সোনার বাংলা বদলেছে আজ বদলেছে স্বাধীনতা নেই নীতি সব বদলে গেছে বদলে গেছে সভ্যতা সোনার বাংলা বদলেছে আজ বদলেছে স্বাধীনতা নেই নীতি সব বদলে গেছে বদলে গেছে সভ্যতা মানুষরা সব বদলে গেছে নেই তো আগের মতো মানুষরা সব বদলে গেছে নেই তো আগের মতো স্নেহ মায়া ভালোবাসা কমছে অবিরত সমাজের এই পালা বদলে ভরেনি যাদের মন তারাই তো আজ স্লোগান তোলে বদল আমলের প্রয়োজন বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে যারা আগে পর্দা করে চলতো সারাক্ষণ তারা আজি নগ্ন দেহ করছে প্রদর্শন যারা আগে পর্দা করে চলত সারাক্ষণ তারা আজি নগ্ন দেহ করছে প্রদর্শন মেয়ের জাতি বদলে গিয়ে হয়েছে পুরুষ জাত শাড়ি কাপড় ছেড়ে দিয়ে পড়ছে যে প্যান্ট শার্ট এত বদলানো নয় এত বদলানো নয় অশ্লীলতার চলছে আয়োজন বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে চালের দামটা বদলে গেছে বিশ থেকে চল্লিশে গরিব দুঃখী খাঁক বানা খাঁক কার কি যায় বায় আসে চালের দামটা বদলে গেছে বিশ থেকে চল্লিশে গরিব দুঃখী খাঁকবা না খাক কি যায় বা আসে চোরের দলটা বদলে গিয়ে হয়েছে ডাকাত দল বদলে যাবার এই সুযোগে হাতে নিল পিস্তল যদি আট বছরের শিশুর হাতে অস্ত্র দেখতে চাও বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও প্রথম আলোর এ স্লোগানে আজ জীবনকে বদলাও প্রথম আলোর এ স্লোগানে আজ জীবনকে বদলাও আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে মূর্খরা সব বদলে গিয়ে হয়েছে যে নেতা গোটা সমাজ চলছে আজি মেনে তাদের কথা মূর্খরা সব বদলে গিয়ে হয়েছে যে নেতা গোটা সমাজ চলছে আজি মেনে তাদের কথা ক লিখতে কলম ভাঙে এমন নেতাও আছে পার্লামেন্টে বসে বসে বড় গলায় কাশে যদি স্বাধীন দেশে মূর্খ নেতা দেখতে সবাই চাও বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও প্রথম আলোর এসো গানে আজ জীবনকে বদলা প্রথম আলোর এ স্লোগানে আজ জীবনকে বদলা আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে লোডশেডিং এর কথা বলো কি আর বলার আছে আমার দেশে কারেন্ট যায় না মাঝে মাঝে আসে লোডশেডিং এর কথা বলো কি আর বলার আছে আমার দেশে কারেন্ট যায় না মাঝে মাঝে আসে তেল গ্যাসের ঊর্ধ্বগতি বাড়ছে দিনে দিনে স্বাধীন দেশের মানুষের আজ শান্তি নেই কোমনে যদি এরপরেও বদলে যাওয়ার স্লোগান মুখে নাও বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও প্রথম আলোর এ স্লোগানে আজ জীবনকে বদলা প্রথম আলোর এ স্লোগানে আজ জীবনকে বদলা আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে সবকিছু বদলাতে পারে কোনো ব্যাপার নয় মহাগ্রন্থ কোরআন সে তো বদলে যাবার নয় সবকিছু বদলাতে পারে কোনো ব্যাপার নয় মহাগ্রন্থ কোরআন সে তো বদলে যাবার নয় তাই কোরআনের শীতল ছায়ায় চলে এসো ভাই কোরআন ছাড়া মুক্তির পথ অন্য কিছু নাই যদি শান্তি পেতে চাও যদি মুক্তি পেতে চাও বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও মাথা তোলো আওয়াজ ওঠাও যোগ দাও মাথা তোলো আওয়াজ ওঠাও যোগ দাও বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও